আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন সলাতে রত অবস্থায় নাবি সাল্লাহ সাল্লামকে আমরা সালাম করতাম তিনিও আমাদের সালামের উত্তর দিতেন যখন আমরা নাজাসির কাছ থেকে ফিরে এলাম তখন সালাতে রত অবস্থায় তাকে সালাম করলাম কিন্তু তিনি সালামের জবাব দিলেন না আমরা তাকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমরা আপনাকে সালাম করতাম এবং আপনিও সালামের উত্তর দিতেন কিন্তু আজ আপনি আমাদের সালামের জবাব দিলেন না তিনি বললেন সালাতের মধ্যে আল্লাহর দিকে একাগ্রতা থাকে রাবি বলেন আমি ইব্রাহিম নাকিকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন তিনি বললেন আমি মনে মনে জবাব দিয়ে দেই